ইবনু উমর রাজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে উমর ইবনু খত্তাব রাজিল্লাহ তাল্লাহ্ন খায়বারে কিছু জমি লাভ করেন তিনি ও জমির ব্যাপারে পরামর্শের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট এলেন এবং বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি খায়বারে এমন উৎকৃষ্ট কিছু জমি লাভ করেছি যা ইতিপূর্বে আর কখনো পাইনি আপনি আমাকে এ ব্যাপারে কি আদেশ দেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি ইচ্ছা করলে জমির মূল সত্ত্ব ওয়াকফে রাখতে এবং উৎপন্ন বস্তু সৎকার করতে পারো ইবনু উমর আদিল্লাহ তাল্লাহ্ন বলেন উমর আদিল্লাহ তাল্লাহ্ন এ শর্তে তা সদকা অর্থাৎ ওয়াকফ করেন যে তা বিক্রি করা যাবে না তা দান করা যাবে না এবং কেউ এর উত্তরাধিকারী হবে না তিনি সদকা করে দেন এর উৎপন্ন বস্তু অভাবগ্রস্ত আত্মীয় স্বজন দাসমুক্তি আল্লাহ রাস্তায় মুসাফির ও মেহমানদের জন্য রাবি আরও বলেন যে এর মোতাওয়াল্লি হবে তার জন্য সম্পদ সঞ্চয় না করে ন্যায়সঙ্গতভাবে খাওয়া ও খাওয়ানোতে কোনো দোষ নেই অতপর আমি ইবনু শিরিন রহমতুল্লা আলহী এর নিকট হাদিস বর্ণনা করলে তিনি বলেন অর্থাৎ মাল জমা না করে